দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খিরিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি দেওয়ান কাজী কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি ভণ্ডগুলি মাতাল হয়ে যা খুশি তাই বলে আর ইবলিশ শয়তানের দেয়া পরামর্শে চলে ভণ্ডগুলি মাতাল হয়ে যা খুশি তাই বলে আর ইবলিশ শয়তানের দেয়া পরামর্শে চলে ভণ্ডগুলি মাতাল হয়ে যা খুশি তাই বলে আর ইবলিশ শয়তানের দেয়া পরামর্শে চলে সহজ সরল মানুষগুলো করছে ওরা হয়রানি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি মুহাম্মাদি ধর্মের নাকি পুনর্জীবন দান করে কত বড় ভণ্ড হলে এই কথা বলতে পারে মুহাম্মাদি ধর্মের নাকি পুনর্জীবন দান করে কত বড় ভণ্ড হলে এই কথা বলতে পারে মুহাম্মাদি ধর্মের নাকি পুনর্জীবন দান করে কত বড় ভণ্ড হলে এই কথা বলতে পারে ভালো মানুষ যে ওরা করছে শুধুই পাগলামি দেওয়ানদাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকাতে ভণ্ডামি দেওয়ানবাজি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকাতে দালালি দেওয়ানবাজি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকাতে গোলামি ওরা আল্লাহ তার নবীর নামে এমন কিছু কথা কয় শুনলে ইমানদারের কলি যাতে আগুন লেগে যায় আল্লাহ তার নবীর নামে এমন কিছু কথা কয় শুনলে ইমানদারের কলি যাতে আগুন লেগে যায় আল্লাহ তার নবীর নামে এমন কিছু কথা কয় শুনলে ইমানদারের কলি যাতে আগুন লেগে যায় এখন তোর সময় আছে ছেড়ে দে ওই ভণ্ডামি দেওয়ান কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে টয়লেটের মধ্যে পড়িয়া গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে টয়লেটের মধ্যে পড়িয়া গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে টয়লেটের মধ্যে পড়িয়া দুনিয়াতেই পাইল চরম অপমানের গেলানি বাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইয়াহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি দেওয়ানবাজি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি দেওয়ানবাজি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি সরকারেরই কাছে মদের উদাত্ত এই আহ্বান এই দেশে কাদিয়া নিজেরা মুসলিম ঘোষণা দেন সরকারেরই কাছে মদের উদাত্ত এই আহ্বান এই দেশে কাদিয়া নিজেরা মুসলিম ঘোষণা দেন সরকারেরই কাছে মদের উদাত্ত এই আহ্বান এই দেশে কাদিয়া নিজেরা মুসলিম ঘোষণা দেন ঠাই নেই ওদের ঠাই নেই এটা অলিদের পুণ্যভূমি বাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে ভণ্ডামি বাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি বাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি বাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তানি ইহুদি আর খ্রিস্টানের টাকা পেয়ে ভণ্ডামি দেওয়ানবাগি কাদিয়ানি কাজ হলো ভাই শয়তালি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে দালালি দেওয়ানবাগি কাদিয়ানির কাজ হলো ভাই শয়তালি ইহুদি আর খ্রিস্টানের টাকা খেয়ে গোলামি